ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম লোকদের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন আর রমজান মাসে যখন জিবরিল সাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি আরও অধিক দানশীল হয়ে যেতেন জিবরিল সাল্লাম রমজানের প্রতি রাতে তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে কোরআন পাঠ করে শোনাতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সঙ্গে যখন জিব্রাইল আলাহিসাল্লাম দেখা করতেন তখন তিনি মানুষের কল্যাণের জন্য পাঠানো বাতাসের চেয়েও বেশি দানশীল হতেন আবদুল্লাহ রহমাতুল্লা আলহী হতে বর্ণিত মামা রহমাতুল্লা আলহী এই সনদে একই রকম হাদিস বর্ণনা করেছেন আর আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন এবং ফাতেমা রদিল্লাহ তাল্লাহ্ন নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকট হতে বর্ণনা করেছেন অর্থাৎ জিব্রিল তার উপর কোরআন পেশ করতেন